বিশ্ব মুসলমানের অনন্য আদর্শ ওসামা বিন লাদেন যার মিশন অব্যাহত থাকবে অবিরাম যিনি ঘোষণা করেছেন মৃত্যুকে আমি চুম্বন করি আর আমার মৃত্যুর পরও সাম্রাজ্যবাদী পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে অভিযান চলবে দুর্বার গতিতে যে বীর বস্তুবাদী রাজনীতিবিদদের একমাত্র শক্তির আধার অত্যাধুনিক সামরিক শক্তির লীলাভূমি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে মৃত্যুর ভয় যাকে স্পর্শ করতে পারেনি তিনি হলেন বীর মুজাহিদ Osama bin Laden super hero Usama মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না তালেবানরা আমাদের ভাই ইহুদিদের রক্ষা নাই তালেবানরা আমাদের ভাই ইহুদিদের রক্ষা নাই করতে জিহাদ বিশ্ব মুসলিম বাঁধো শিরে আমামা করতে জিহাদ বিশ্ব মুসলিম শিরে আমামা সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না রাশিয়া থেকে শিক্ষা লাও মার্কোলেতে ফিরে যাও রাশিয়া থেকে শিক্ষা লাও প্রান্তালয়ে ফিরে যাও নইলে তোদের নাম নিশানা এই ধরাতে থাকবে না নইলে তোদের নাম নিশানা এই ধরাতে থাকবে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না বিশ্ব মুসলিম অস্ত্র ধারণ আফগানিস্তান রক্ষা করম বিশ্ব মুসলিম অস্ত্র ধরম আফগানিস্তান রক্ষা করম আঘাত এনে আমেরিকার মুছে ফেল নিশানা আঘাত ঘেনে আমেরিকার মুছে ফেল নিশানা সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না আমার দেশের সীমানা মার্কিনীদের দেব না আমার দেশের সীমানা ইহুদিদের দেব না আমেরিকার দালাল যারা তারাও ক্ষমা পাবে না আমেরিকার দালাল যারা তারাও ক্ষমা পাবে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে मुझे डोरे ना মৃত্যুকে যে চুমু দেয় শাহাদতের ওই নেশায় মৃত্যুকে যে চুমু দেয় শাহাদতের ওই নেশায় সেই মুজাহিদ জেগেছে যে পিছু হটতে জানে না সেই মুজাহিদ জেগেছে যে পিছু হটতে জানে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যু तुके जे डरे ना অনেক সহ্য করেছ অনেক ধৈর্য ধরেছ অনেক সহ্য করেছ অনেক ধৈর্য ধরেছ এখন তোদের টার্গেট হলো মার্কিনীদের নিশানা এখন তোদের টার্গেট হলো মার্কিনীদের নিশানা সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না বিন লাদেনের নাম শুনিয়াম বাপের নাম বুঝাই ভুলিয়াম বিন লাদেনের নাম শুনিয়াম বাপের নাম বুঝাই ভুলিয়াম রাত্র দিনে স্বপ্ন দেখে আইলো বুঝি উসামা রাত্র দিনে স্বপ্ন দেখে আইলো বুঝি উসামা সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না সুপার হিরো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন বিশ্ব সন্ত্রাসী ইঙ্গ মার্কিনের অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং বিশ্ব কাঁপানো বীর মুজাহিদ ওসামা বিন লাদেনকে নিয়ে বিদ্রোহী যুবকের প্রেরণার উৎস প্রখ্যাত কণ্ঠশিল্পী আইনুদ্দিন আল আজাদের বিদ্রোহী সঙ্গীত বীর মুজাহিদ ওসামা কণ্ঠশিল্পী আইনুদ্দিন আল আজাদের দুর্নীতি ও দুঃশাসন বিরোধী পরবর্তী আকর্ষণ অডিও অ্যালবাম শিক্ষিত শয়তান শ্রোতা বন্ধুরা তাহলে শিল্পীর শিক্ষিত শয়তান ক্যাসেটটি শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ